পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন والعاقبة للمتقين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের জানাচ্ছি মোবারকবাদ ফিস টিভি বাংলায় আমাদের এই সুন্দর প্রোগ্রামগুলি উপভোগ করার জন্যে আমরা ধারাবাহিকভাবে জাকাত বিষয়ে আলোচনা করে আসছি আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই কোন কোন সম্পদের জাকাত দিতে হয় এটি প্রতিটি মুসলিমের জেনে নেওয়া উচিত কারণ জানতে না পারলে তিনি তার সম্পদের সঠিকভাবে জাকাত দিতে পারবেন না তাই আসুন আমরা জেনে নেই কোন কোন সম্পদের আমাদেরকে সঠিকভাবে জাকাত দিতে হবে যে সমস্ত সম্পদের আমরা জাকাত দেব তা সাধারণত পাঁচ প্রকার তার মাঝে প্রথম হলো আমরা প্রাথমিকভাবে এই পাঁচ প্রকার সম্পদ একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব এরপর প্রতিটি প্রকার তার বিস্তারিত শর্ত হকম আহকাম বিবরণ সহ আলোচনা করব পর্যায়ক্রমে ইনশাআল্লাহ প্রথম হলো বাহিমাতুল্লা আনাম গৃহপালিত পশু গৃহপালিত পশুর জাকাত দিতে হয় গৃহপালিত পশু বলতে সাধারণত তিন শ্রেণীর পশু এর জাকাতের কথা উল্লেখ হয়েছে একটি হচ্ছে উঁট গরু ছাগল ভেড়া দুম্বা এই জাতীয় তবে আমাদের ভারতীয় উপমহাদেশে আরেকটি গৃহপালিত পশু রয়েছে যেটি হচ্ছে মহিষ আমরা বলতে পারি তাহলে মোট এবং গরু এর সমপর্যায় হচ্ছে মহিষ আর ছাগল ভেড়া দুম্বা এই শ্রেণী এই তিন শ্রেণীর পশুর জাকাত দিতে হয় এ মর্মে যেমন হাদিসে এসেছে প্রসিদ্ধ সাহাবি আবু হুরাইরা আল্লাহ তাল আনহু বর্ণনা করেন হাদিসটি সহি মুসলিমের হাদিস নয়শত সাতাশি নম্বর হাদিস রাসুল সাল্লাহ আলি ইসলাম বলেন মা মিন সাহেবি ইবেলিন ওয়ালা বাকারিন ওয়ালা গানামিন লাইওয়াজি জাকাতাহা কেউ যদি উটের মালিক হয় গরুর মালিক হয় ছাগলের মালিক হয় আর সেই সম্পদের জাকাত না দেয় ইল্লা যা আচিয়াউমাল কেয়ামা আদামু মা কানাত ওয়া আসমানুহু তনহাতুহু বিকুরুনিহা ওয়া তাতুহু বিআজলাফিহা খুল্লামা নফদত ওখরাহা আদাত আলাইহি মুসলিমের হাদিস নয়শত সাতাশি নম্বর হাদিস নবী সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি উঁটের মালিক হয় কোনো ব্যক্তি যদি গরুর মালিক হয় কোনো ব্যক্তি যদি ছাগলের মালিক হয় আর সেটার জাকাত না দেয় তাহলে এই উঁট গরু ছাগল এই সম্পদগুলি এই পশুগুলিকে কেয়ামতের দিন পৃথিবীতে যে ধরনের স্বাস্থ্যবান সুস্থ ছিল তার চেয়ে আরও অনেক মোটা তাজা করে সেখানে তোলা হবে এবং তার শিং শিং দিয়ে আঘাত করবে সম্পদের মালিককে তার পায়ে খুঁড় দিয়ে পায়ের যে খোরা সেগুলি হবে ধারানো তীক্ষ্ণ সেগুলি দিয়ে আঘাত করবে এ মালিককে শুরু হবে শেষ হবে আবার শুরু হবে আবার শেষ হবে এভাবেই শুধু তাকে জ্বালা যন্ত্রণা করতেই থাকবে কেয়ামত প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আল্লাহ আকবার কঠিন শাস্তি তাকে ভোগ করতে হবে সুতরাং এর জাকাত না দিয়ে উপায় নেই কখন জাকাত দিতে হবে কিভাবে কি পরিমাণ হলে আমরা সামনে সেগুলি আলোচনা করব দ্বিতীয় বিষয় স্বর্ণ এবং রৌপ্য যে সম্পর্কে সুরা মায়েদার চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন ওল্লাদিন যারা স্বর্ণ রূপকে সঞ্চয় করে রাখে আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক ব্যথাদায়ক শাস্তির সুসংবাদ দাও হাদিসেও এসেছে প্রসিদ্ধ সাহাবি আবু হুরাই রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে হাদিসটিও সহি মুসলিমের হাদিস একই হাদিস আগে যেটি বলেছিলাম আমরা নয়শত সাতাশি নাম্বার ওই হাদিসেই রাসুল সাল্লাম বলেন মা মিন সাহেব ইজাহাবিন ওয়ালা ফিদ্দাতিন মিনহা হাক্কাহা ইল্লা ইদা কানা ইয়ামুল কেয়ামা কোন ব্যক্তি যদি স্বর্ণ ও মালিক হয়ে থাকে উপযুক্ত পরিমাণের আর জাকাত যদি আদায় না করে থাকে তাহলে সেই স্বর্ণ ও রৌপ্য কেয়ামতের দিন জাহান নামের আগুনে সেগুলিকে গরম করে সেগুলি দিয়ে তার চেহারায় পার্শ্বদেশে পিঠে সেগুলি দিয়ে তাকে সেক দেওয়া হবে কল্লামা বারুদাত রুদ্দাত লাহু সেক দিতে দিতে যখন এটা ঠান্ডা হয়ে যাবে আবার এটা গরম করা হবে এবং তাকে আবার সেক দেওয়া হবে এইভাবে শাস্তি দেওয়া হবে আলফসানা কেয়ামতের দিন পর্যন্ত তাকে এই শাস্তি দেওয়া হবে আপনার সম্পদ স্বর্ণরৌপ্য দুনিয়াতে আপনি সুন্দরভাবে সঞ্চয় করেছেন কিন্তু এই সম্পদ সঠিকভাবে যদি আপনি স্বর্ণর জাকাত না দেন তাহলে এর ভয়াবহ শাস্তি আপনাকে অবশ্যই ভোগ করতে হবে তৃতীয় হল অরুজ উত্তেজারা ব্যবসায়ী সম্পদ ব্যবসায়ী সম্পদের জাকাত এটা আমরা বিস্তারিত দলিল সহকারে পরে আলোচনা করব আল্লাহ সুবাহ হতালা সুরা বাকারায় সাতষট্টি নম্বর আয়তে বলেন ইয়া আমানু যারা ইমানদার তোমরা তোমাদের যে সম্পদ উপার্জন করেছ পবিত্র সম্পদ সেই পবিত্র উপার্জিত সম্পদের জাকাত তোমরা দাও সেটাকে ব্যয় করো তাহলে এ আয়তে প্রমাণিত হয় ব্যবসায়ী সম্পদ সেটারও আপনাকে জাকাত প্রদান করতে হবে চতুর্থ জমিন হতে উৎপাদিত ফল ও ফসল জমিন হতে উৎপাদিত ফল ও ফসলের জাকাত দিতে হবে জমিন হতে উৎপাদিত ফল ও ফসলের জাকাত কিভাবে উৎপাদিত ফল ও ফসলের জাকাত এরও বিস্তারিত বিবরণ আমরা পরে বলবো আল্লাহ সুহানা হুয়া তালা বলেন ওমিম্মা আখরাজনা আলা আল আরদি তোমাদের জন্য জমিন থেকে আমি যা কিছু বের করে দিয়েছি সেই ফল ও ফসল বা আরও যা কিছু সেগুলির তোমরা কি করে থাকো আল্লাহর পথে ব্যয় করে থাকো জাকাত দাও এ ফল ও ফসলের জাকাত দেওয়া সম্পর্কে আল্লাহ রসুল আমের একশো একচল্লিশ নম্বর আয়তে বলেন ও আতু হাক্কাহু যেদিন তোমরা জমিন থেকে ক্ষেত থেকে ফল ও ফসল তুলবে সেদিন তোমরা এর জাকাত প্রদান করো এ সম্পর্কে হাদিসও এসেছে সাহাবি আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তালু বর্ণনা করেন রসুল সাল্লাহ ইসলাম বলেন ফিমা সাকাতি সামা ও ওয়াল ওয়নু আউ কানা আসারিয়ান আল অসর ওয়ফিমা সুকিয়া বিন্নাজ হে অসরে আল্লাহ সুবাহানা হুয়া তালার দয়ায় আকাশের বৃষ্টি দিয়ে অথবা ভাসমান পানি দিয়ে যে সমস্ত ফল ও ফসল আবাদ হয়েছে সেগুলি তোমরা অসর দাও অসর বলতে এক দশমাংশ অর্থাৎ দশ মনে এক মন এর একটি নির্দিষ্ট পরিমাণ রয়েছে সেই পরিমাণ যদি কারো ফল ও ফসল উৎপাদিত হয় তাহলে দশ ভাগের এক ভাগ অর্থাৎ দশ মনে এক মন এর মানে মনে চার শের আর যদি সেই ফসলগুলি উৎপাদিত হয় বিভিন্নভাবে সেচ দিয়ে অনেক কিছু ব্যয় করে সার বিষ ইত্যাদি কীটনাশক তাহলে সেখানে নিসফুল অসর বিশ ভাগের এক ভাগ অর্থাৎ মনে দুই শের বা বিশ মনে এক মন পঞ্চম বিষয় হল আলমায়দিনোর রিকাস ভূখণ্ড থেকে আরও কিছু সম্পদ আমরা লাভ করতে পারি সেগুলি হচ্ছে জাহেলি যুগে বা পূর্ববর্তী অনেক আগে কেউ হয়তো জমিনে কোনো কিছু সম্পদ গচ্ছিত রেখেছে লুকায় রেখেছে বহু বহু আগে যার কোনো অস্তিত্ব এখন নেই এমন সম্পদ যদি আপনার হস্তগত হয় তাহলে এই সম্পদের জাকাত দিতে হবে অনুরূপভাবে আল্লা সুবাহ জমিনের উপরে যেমন অনেক কিছু সম্পদ দিয়েছেন জমিনের নিচেও আল্লা সুবাহ অনেক খনিজ সম্পদ আমাদের জন্য তৈরি করে রেখেছেন এই খনিজ সম্পদ যখন কেউ মালিক হবে সেই খনিজ সম্পদেরও জাকাত দিতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং আমরা বলতে পারি জাকাত যে সমস্ত সম্পদের দিতে হয় সেগুলি সাধারণত পাঁচ শ্রেণীর প্রথম হচ্ছে গৃহপালিত পশু দ্বিতীয় হচ্ছে স্বর্ণরৌপ্য স্বর্ণরৌপ্যর সাথে মনে রাখতে হবে তৃতীয় হচ্ছে ব্যবসায়ী সম্পদ চতুর্থ হচ্ছে জমিন হতে উৎপাদিত শস্য ফল ও ফসল পঞ্চম হচ্ছে জমিন থেকে উৎপাদিত লোকায়িত গচ্ছিত সম্পদ বা খনিজ সম্পদ তবে ব্যবসায়ী সম্পদ বা স্বর্ণরৌপ্য এর সাথে সম্পৃক্ত আরেকটি সেটি হচ্ছে সঞ্চয়িত সম্পদ টাকা পয়সা কেউ যদি সঞ্চয় করে রাখে সেটি ব্যাংকে রাখুক বা নিজের হাতে রাখুক সেই সঞ্চয়ী সম্পদের এরপরে আসুন আমরা একটু বিস্তারিত বিবরণে যাই বিস্তারিত বিবরণ প্রথমে আমি আসব স্বর্ণরূপের জাকাত কখন ও কিভাবে এবং কি পরিমাণ হলে দিতে হবে স্বর্ণরৌপ্যের জাকাতের বিধান ক্ষেত্রে ইসলামে যে নির্দেশনা এসেছে আমরা অনেকবারই শুনেছি আরও শোনাবো ইনশাআল্লাহ তবে বিস্তারিত বর্ণনায় যাওয়ার আগে একটু সংক্ষিপ্ত বিরতি আমরা নিতে যাচ্ছি বিরতির পরেই আবার ফিরে এসে স্বর্ণরপ্যের জাকাতের বিধান বিস্তারিতভাবে আমরা জানার চেষ্টা করব ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আল্লাহ আল্লাহর কালাম কোরআন বুঝতে চান কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে কোরআন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল কোরআন শিরোনামে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ আজ রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় পুরস্কার যে ব্যক্তি তাগুদকে অস্বীকার করল উদারতা এবাদত ওই বিষয়েই করব আমি যে বিষয়ে মোহাম্মদ সাল্লাম শরীয়ত হিসাবে প্রবর্তন করেছেন ভালো খবর তারা এই পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে নিরাপত্তা পেয়ে গেল অহুম্ম তারাই হলো হেদায়ত একপ্রাপ্ত মুজাফর বিন মহসেন তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাহটাকে এটাই হলো ইসলাম এটাই হলো দিন এটাই হলো শরীয় জন্ম যা মহান আল্লাহ পছন্দ করেন দেখুন শরিয়াতের মর্যাদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ও বারাকাত সম্মানিত দর্শক শ্রোতা স্বর্ণরৌপ্যের জাকাত স্বর্ণরৌপ্যের জাকাতের ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয়ে কথা বলবো প্রথম বিষয় হলো স্বর্ণরূপ্যের জাকাতের দলিল দ্বিতীয় হলো স্বর্ণরূপ্যের জাকাত কি পরিমাণ হলে তৃতীয় হলো এখানে কোনো শর্ত আরও আছে কি না চতুর্থ আরও কিছু আনুষঙ্গিক এর সাথে সম্পৃক্ত মাস আলা প্রথম বিষয় হলো স্বর্ণরৌপ্য জাকাত ফরজ হওয়ার দলিল দলিলটি আমরা বারংবার উল্লেখ করেছি আল্লাহ সুবহানা হওয়া তালা সোরা তৌবা এর চৌত্রিশ ও পঁয়ত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা স্বর্ণ এবং রৌপ্যকে সঞ্চয় করে রেখেছে এই স্বর্ণ ও রৌপ্য ব্যয় করেনি তাহলে তাদেরকে সুসংবাদ দিয়ে দিন ব্যয় করেনি অর্থাৎ এ স্বর্ণরৌপ্যের জাকাত দেয়নি তাদেরকে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক ব্যথাদায়ক আজাবের সুসংবাদ দিয়ে দিন পঁয়ত্রিশ নম্বর আয়াতেই বলছেন আল্লাহ সুবাহ তাদের এই স্বর্ণরৌপ্য জাহান্নামের আগুনে গরম করে তাদের চেহারায় তাদের পার্শ্বদেশে তাদের পিঠে শেখ দেওয়া হবে এ ধরনের তাদের শাস্তি চলতেই থাকবে নামজুবিল্লা অতএব আয়াত আমাদেরকে বলে দিচ্ছে স্বর্ণ এবং রৌপ্যের জাকাত না দিলে এই শাস্তি থেকে আমরা মুক্তি কখনো পাব না হাদিসও এসেছে প্রসিদ্ধ সাহাবি আবু হুরাইরা রদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল আলী হুসাল্লাম বলেন মামিন সাহেব দাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লাইওয়াদ্দি মিনহা হাক্কাহা ইল্লা ইদা কানা ইয়াউমুল কিয়ামাহ সুফিহাত লাহু সাফাইহু মিন নার হাদিসটি সহি মুসলিমের হাদিস নয়শত সাতাশি নম্বর হাদিস সাহাবি আবু হুরাইরা রদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল আলী হুসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি স্বর্ণের মালিক হয় রৌপ্যের মালিক হয় আর সেই স্বর্ণ ও রৌপ্যের জাকাত না দেয় তাহলে আমাদের দিন সেই স্বর্ণ ও রৌপ্য জাহান্নামের আগুনে সেগুলিকে গলানো হবে গরম করা হবে গরম করে সেটা দিয়ে তার চেহারায় পার্শ্বদেশে পিঠে সেক দেওয়া হবে আর এভাবে তাকে শাস্তি দেওয়া হবে কেয়ামত পর্যন্ত চলতে থাকবে নারিল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং আমরা যদি সত্যি জাহার নামের আজাব থেকে বাঁচতে চাই কঠিন শাস্তি থেকে বাঁচতে চাই তাহলে আল্লাহ সুবাহানা হওয়া তালা যাকে স্বর্ণ ঔরপ্যের মালিক করে দিয়েছেন তাকে অবশ্যই স্বর্ণ ঔরপ্যের সঠিকভাবে জাকাত প্রদান করতে হবে আসুন আমরা আরেকটু জেনে নেওয়ার চেষ্টা করি আমরা স্পষ্ট দলিল পেয়েছি স্বর্ণরূপ্য জাকাত ফরজ হওয়ার এখন একটু জেনে নেই কি পরিমাণ স্বর্ণরৌপ্য হলে আপনাকে জাকাত দিতে হবে সামান্য স্বর্ণরৌপ্যের মালিক হলেই কি জাকাত দিতে হবে না এর নির্দিষ্ট কোনো পরিমাণ রয়েছে জবাব হ্যাঁ অবশ্যই স্বর্ণরৌপ্যের জন্য নির্দিষ্ট পরিমাণ রয়েছে সেই পরিমাণকেও যদি স্বর্ণরৌপ্য বা তার চেয়ে বেশি পরিমাণের মালিক হয় তাহলে অবশ্যই তার উপর জাকাত ফরজ হবে তাকে এর জাকাত প্রদান করতে হবে এমর্মে অনেক বর্ণনা এসেছে যেমন রৌপ্য সম্পর্কে রাসুল সাল আলী হুসাল্লাম বলেন ওফির রেক্কাতি কল্লু তাই দেরহামিন রোব আল অসর যে হাদিসটি সহি বুখারির এক হাজার চারশত চুয়ান্ন নম্বর হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ওফির রেক্কাতে কল্লু মিয়াতাই হাম রোব আল অসর কারো অধীনে যদি রৌপ্যের ক্ষেত্রে দুইশত হামের মালিক হয়ে থাকে সে দুইশত রৌপ্য মুদ্রার মালিক হয় তাহলে তাকে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত হিসাবে দিতে হবে দুইশত হাম সম পরিমাণ কতটুকু দুইশত হাম এর সমান হলো আধুনিক ওজনে পাঁচশত পঁচানব্বই গ্রাম আর আমাদের সাধারণ ওজনে সাড়ে বাউন্ন ভরি সাড়ে বাউন্ন তোলা বা ভরি তবে কোনো ব্যক্তি যদি সাড়ে অন্য তোলা বা ভরি এর পরিমাণ রূপের মালিক হন পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপের মালিক হন তাহলে তাকে জাকাত দিতে হবে স্বর্ণের ক্ষেত্রে রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন ওয়ালাইসা আলাইকা সাই উন ইয়ানি ফিজাহাবে হাচ্চাইয়াকুন আলাকা আইসরুনা দিনারান স্বর্ণের ক্ষেত্রে কারো কাছে যদি ২০ দিনার হয় অথবা আর কারো কাছে যদি বিশ মিসকাল হয় মিসকাল আর দিনার সমান একই বিষয় কারো কাছে যদি বিশ দিনার বা বিশ মিসকাল স্বর্ণ হয় যার ওজন হলো আমাদের সাধারণ ওজনে সাড়ে সাত তোলা বা সাড়ে সাত ভরি আধুনিক ওজনে পঁচাশি গ্রাম পঁচাশি গ্রাম পরিমাণ যদি কারো অধীনে স্বর্ণ থাকে সে যদি পূর্ণভাবে মালিক হয়ে থাকে তাহলে এর বিশ মিসকাল মানে চল্লিশ ভাগের এক ভাগ বিশ মিসকালে নিসফু মিসকাল অর্থাৎ চল্লিশ ভাগের এক ভাগ তাকে জাকাত দিতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছে স্পষ্ট কোনো ব্যক্তি যদি নয়শত পঁচানব্বই গ্রাম বা সাড়ে বাউন্ন ভরি রৌপ্যের মালিক হয়ে থাকেন তাহলে তাকে চল্লিশ ভাগের এক ভাগ বা শতকরা আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে কোনো ব্যক্তি যদি সাড়ে সাত ভরি বা তোলা অথবা পঁচাশি গ্রাম স্বর্ণের পূর্ণ মালিক হয়ে থাকেন তাহলে তাকে শতকরা আড়াই পার্সেন্ট হিসাবে জাকাত দিতে হবে এক্ষেত্রে আরও কোনো শর্ত আছে কি না বলবো হ্যাঁ অবশ্যই শর্ত রয়েছে এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হল রাসুল সাল্লাহ আলহিহসাল্লাম বলেন এই সমস্ত সম্পদের অর্থাৎ এই পরিমাণ পাঁচশত পঁচানব্বই গ্রাম বা সাড়ে বাউন্ন তলা পরিমাণ রৌপ্যের কেউ যদি মালিক হয় অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ বা পঁচাশি গ্রাম স্বর্ণের যদি কেউ মালিক হয়ে থাকে তাহলে ক্ষেত্রে তার জন্য শর্ত হচ্ছে এই পরিমাণ সম্পদ তার কাছে পূর্ণ এক বছর থাকতে হবে এই নিসাব এই পরিমাণ সম্পদ তার কাছে পূর্ণ এক বছর হবে আপনি মালিক হলেন আজকে এই পরিমাণ সম্পদের পূর্ণ বারোটি মাস আপনার অধীনে থাকতে হবে বারো মাস পূর্ণ হওয়ার আগে বারো মাস বলতে এটা ইংরেজি বর্ষের মাস নয় এটা চাঁদের মাস হিসাবে অর্থাৎ ধরে নেন আপনি এই রমজান মাসে মালিক হলেন তাহলে আগামী শাবান মাস আসা পর্যন্ত আপনার অধীনে যদি থাকে শাহবান মাস পূর্ণ হওয়া মানেই হলো বারো মাস পূর্ণ হয়ে গেছে তাহলে আপনাকে এর শতকরা আড়াই পার্সেন্ট হিসাবে জাকাত দিতে হবে সাথে সম্পৃক্ত আরেকটি বিষয় কোনো ব্যক্তির অধীনে যদি সাড়ে সাত ভরি পরিমাণ স্বর্ণ নেই কম রয়েছে সাড়ে বান্ন ভরি পরিমাণ রৌপ্য নেই কম রয়েছে তাহলে কি দুটো যদি একত্রে মিলিয়ে সাড়ে সাত ভরির স্বর্ণের সমান হয়ে যায় তার স্বর্ণরৌপ্য মিলিয়ে অথবা স্বর্ণরৌপ্য মিলিয়ে যদি সাড়ে বান্ন ভরি রৌপ্যের সমান হয়ে যায় তাহলে কি তার উপর জাকাত ফরজ না স্বর্ণ পৃথক রৌপ্য পৃথক হিসাবে এই পরিমাণে হতে হবে তাহলে জাকাত ফরজ জবাব এ বিষয়ে কিছু মতামত থাকলেও সঠিক মত বলবো আমরা আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন কারো কাছে যদি দুই শত দেড়হামের কম হয়ে থাকে তাহলে তার কোনো জাকাত ফরজ নেই আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম এভাবেই বলেছেন তাহলে বোঝা যায় যে স্বর্ণ এবং রৌপ্য দুটি পৃথক পৃথকভাবে জাকাত পৃথক পৃথক যে পরিমাণ আমরা উল্লেখ করেছি সেই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 কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহান কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ভয়ঙ্কর শাস্তি কবর হচ্ছে মরার পরে প্রথম বিপদ যখনই কোনো মানুষকে কবরে রাখা হয় তখন তার নিকটে দুইজন ফেরেস্তা আসেন একজনের নাম মনকার আর একজনের নাম নাকের কবরে হঠাৎ করে দুইজন ফেরেস্তা ঢুকে গেলেন যাদের আকার আকৃতি সবুজ কালো শয়তানের পরিণতি কবরের জমিন তাকে এভাবে চেপে ধরে তখন তার ডান দিকের হাড়গুলি বাম দিকে ঢোকে যায় বাম দিকের হাড়গুলি ডান দিকে ঢোকে যায় ঠিক এইভাবে তাহলে বাঁচার কি উপায় জানার জন্য দেখুন কবরের শাস্তি আজ রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়